हंसचानुरमर्दनं দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে जगद्गुरु শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করছি পঞ্চম অধ্যায়টি এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস যোগ সম্পর্কে আলোচনা করছেন কর্মসন্ন্যাস সম্পর্কে আমরা দেখেছি যে বিভিন্ন প্রথম থেকে আমরা দেখেছি অর্জুনের মন মধ্যে একটি সংশয় সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ এ আশ্রয় এতয়ের একম তন্মে ব্রুহি সুনিশ্চিত যে এর আগে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন যে সন্ন্যাসের কি সার্থকতা সাথে সাথে তিনি আবার কর্মযোগেরও সার্থকতার কথা বলেছেন কর্মযোগের যে কি গুরুত্ব কর্মযোগের কি মহানতা সেটাও বলেছেন দুটো জিনিস তার মধ্যে এখন অর্জুনের মনে একটি সন্দেহ এসে উপস্থিত সন্দেহটি হওয়ার পিছনে যুক্তি অর্জুন আসল কথা অর্জুন যদি দেখি অর্জুন হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রতীক জীবের প্রতিম হচ্ছে অর্জুন জীবের মনের মধ্যে একটি সন্দেহের নিরসন হয়েছেন একটি সন্দেহ এসে উপস্থিত হয়েছে সন্দেহটি কি যে আমাদের যে জীবনটি জীবনটি হচ্ছে আমরা কালাদিবদ্ধ জীব এগুলো টার্মগুলোকে বেদান্তের টার্ম আমরা হচ্ছে কালের দ্বারা বদ্ধ আমাদের জীবনটা হচ্ছে কালাবদ্ধ জীব একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের জীবন সেই নির্দিষ্ট সময়ের পর আমাদের মৃত্যু অবধারিত আমরা আজকে আছি পরমুহূর্তে যে কি হবে আমরা সেটা জানি না কাল কাল বেশে হেসে হেসে শ্যামা সঙ্গীতে আছে আমরা দেখেছি কালের বদ্ধ আমরা জীব ফলে কি সেক্ষেত্রে এই জীবনেরটাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে চালাতে গেলে কোনটি শ্রেয় আমার পক্ষে কর্ম না কর্মসন্ন্যাস কর্মযোগ না কর্মসন্ন্যাস কর্মযোগ অর্থাৎ যেটা আমরা যদি বলি শুদ্ধভাবে যদি দেখি গারস্থ জীবন সেটাকে আমরা দেখেছি কর্মযুগের সাথে তুলনা করেছেন গারস্থ জীবন শ্রেষ্ঠ না সন্ন্যাসীর জীবন শ্রেষ্ঠ সন্ন্যাস অর্থাৎ ত্যাগ গারস্থ জীবন শ্রেষ্ঠ না ত্যাগ শ্রেষ্ঠ এই প্রশ্ন নিয়ে কারণ কি আমরা দেখেছি অর্জুন প্রথম থেকেই আমরা যদি দেখি সেখানে খুব সুন্দর সুন্দর গীতার উপরে যে সমস্ত অনেক লেখা আছে আপনারা যদি পড়ে থাকেন দেখবেন অনেক লেখা বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন যারা বুদ্ধিজীবী তারা বিভিন্নভাবে এই গীতার তার যে কি উদ্দেশ্য তার যে কি সার্থকতা তার যে কি প্রয়োজনীয়তা এর মধ্যে কি আছে সে সমস্ত বিভিন্ন মানুষের বিভিন্নভাবে তার ধারণা পোষণ করেছেন তার চিন্তার বহিঃপ্রকাশ আমরা দেখি তারা বলছেন গীতা একজন খুব সঙ্গীতজ্ঞ মানুষ তিনি বলছেন গীতা গীতা কথাটির অর্থ হচ্ছে গান গীত হয় যা সেটা হচ্ছে গীতা গান গান করতে গেলে আমরা দেখি গানের তিনটি উপায় আছে একটি হচ্ছে তারা উদারা মুদারা মুদারা উদারা তারা প্রথম যে স্টেজ উদারা মুদারা এবং তারা তিনটি স্টেজ এখানে আমরা দেখেছি সারে গামা পাধা নিচায় যে সপ্ত সুর সপ্ত সুরের প্রথম সুর যে শুরু হয় সা সা থেকে যে শুরু হয় সা মধ্যাহ্ন পরে মা সারে গা মা আর শেষে নি এই তিনটির সংযোগে একটি আমরা যা কিছু গান করি যারা সঙ্গীতজ্ঞ গানের চর্চা করে গান টান আলোচনা করেন এই তিনটি স্বর নিয়েই তাদের সাধনা স্বর সাধনা উদারা মুদারা তারা এই উদারা মুদারা তারা অর্থাৎ এই যে গান তিনি এখানে বললেন এই গীতা হচ্ছে এই যে ভগবানের উপদেশ ভগবানের সাথে অর্জুনের যে কথোপকথন সেটাকে তিনি বললেন গীতা যদি গীতা হয় তার মধ্যে এই তিনটি জিনিস তিনটি স্বর বর্তমান এই তিনটি স্বর কি সেখানে খুব সুন্দরভাবে যে প্রত্যেক মানুষের বুদ্ধিজীবী খুব সুন্দর তার আলোচনা করেছেন মানুষ যখন যে যেদিকে যে কোনো অঙ্গেলে যে চিন্তা করে তার যে চিন্তার যখন দৃঢ়তা চিন্তার যখন শ্রেষ্ঠতা আছে সেগুলো আমাদের হৃদয়ে গ্রাহ্য হয় সেই সঙ্গীতজ্ঞ মানুষ তিনি বলছেন এই গীতার সপ্তসুরের প্রথম সুর হচ্ছে ক্লৈবং হৃদয় দর্পল্লম ত্যাক্ত তিষ্ঠা পরন্তব এটা হচ্ছে যদি একটি গীতাকে একটি গান করি গানের প্রথম যে সা আমি যদি সা যদি না থাকে গান কিছু শুরু হয় শুরুর যে প্রথম সেটা হচ্ছে সা গীতার প্রথম সাটি হচ্ছে ক্লৈবং হৃদয় ত্যাগ ত্যাক্ত তিষ্ঠা পরন্তপ হৃদয়ের এই যে দুর্বলতা সেই দুর্বলতা ত্যাগ করাই হচ্ছে স্বরের প্রথম স্বর আমরা যদি এই আধ্যাত্মিক জীবন বা ব্যবহারিক জীবনে বা আমাদের যে মনুষ্য জীবন সেই জীবনটিকে যদি আমরা সার্থক রূপায়ণ করতে চাই তবে আমরা যদি গানের মাধ্যমে করতে চাই প্রথম সাটি হচ্ছে ক্লৈবং হৃদয় দ্রৌবল্যম এই ক্লৈবং হৃদয় দ্রৌবল্যমের যে যুক্তি তার পরিপ্রেক্ষিতে অধ্যরেদাত্মনাত্মানম আত্মানম অবসাদয় গীতাতে এরকম বিভিন্ন জায়গায় তার কোটেশান আছে ত্যক্ত তিক্ত পরন্তব এই হৃদয়ের যে দুর্বলতা হৃদয়ের দুর্বলতা আমরা দেখেছি অর্জুনের মধ্যে সেই হৃদয়ের দুর্বলতা এসে উপস্থিত কারণ কি তার মধ্যে সেই দেহবুদ্ধি একজন মানুষ একজন জীব দেহবুদ্ধি আছে দেহবুদ্ধি যখন আছে তার মধ্যে এই সমস্ত গুণগুলো যে সমস্ত গুণ আমাদের মধ্যে আছে সেগুলো তার মধ্যেও আছে সে দেখেছে যে যুদ্ধক্ষেত্রের সম্মুখ সমরে যারা উপস্থিত তারা হচ্ছে সব আত্মীয় স্বজন সেখানে গুরু সেখানে আচার্য সেখানে শ্বশুর সেখানে ভাই মাতুল সবাই উপস্থিত তারা তারাই তাদের সামনে তাদের তাদেরকে ধ্বংস করায় তাদেরকে বধ করায় হচ্ছে এই যুদ্ধের লক্ষ্য ফলে কি সেই সমস্ত দেখে অর্জুনের মনের মধ্যে সেই দুর্বলতা এসে উপস্থিত অর্জুনের মনের মধ্যে সেই দুর্বলতা যখন এসে উপস্থিত তখন তিনি বলছেন ক্লৈবং হৃদয় দুর্বলং ভগবান তাকে বলছেন এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো আমরা যদি এটাকে আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে নেই সামাজিক জীবনের ক্ষেত্রে নেই আমরা যখনই কোনো ভালো কাজ করতে এগোই তখন কিছু বাধা এসে উপস্থিত হয় জীবনের ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে বা সংসারের ক্ষেত্রে যখনই আমরা কোনো সৎ কর্মেতে এগোতে চেষ্টা করি তখনই কিছু বাধা এসে উপস্থিত হয় সাধক জীবনের ক্ষেত্রেও তার ভুরি দৃষ্টান্ত আমরা পাই বৌদ্ধদেবের জীবনে বৌদ্ধদেব এই সমস্ত বাধাকে বলতেন মার মার এসে উপস্থিত মার আর কিছু নয় মার কোনো বাঘ জন্তু জানোয়ার সে সমস্ত কিছু নয় মার হচ্ছে মনের অন্তর থেকে এই যে দুর্বলতা থেকে সেগুলো এসে বসতে বুদ্ধদেবের জীবনে তিনি যখন বৌদ্ধগয়ায় বদিবৃক্ষ মূলে তিনি যখন ধ্যানরত ইয়াসনে সুস্থ তোমার শরীরম তগস্তি মাংস প্রলয়ঞ্চ ইয়াত অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাম স্বামীজির নেতৃত্বে ঠাকুরের সন্তানরা তারা যখন বরানগর মঠে রামকৃষ্ণ মিশনের যখন ভিত্তিপ্রস্তর বা রামকৃষ্ণ মিশনের যখন ভিত্তি শুরু হয় এই বরানগর মঠকে কেন্দ্র করে সেখানে তারা দেওয়ালে এই শ্লোকটি লিখে রাখতেন ইহাসনে সুস্বতমেশ্বরীরম তক অস্থি মাংস প্রলয়ঞ্চ এই যে আসনে আমি বসেছি বুদ্ধদেব মনে মনে কল্পনা করলেন ইহাসনে এই আসনে শস্যতমে শরীর আমি যদি না সেই অভীষ্ট বৌদ্ধ বা বোধিসত্ত্ব লাভ না করতে পারে তবে এই শরীর এই আসনেই শুকিয়ে যাবে ইহাসনের সুস্থতিমে শরীর তগস্তি মাংস শরীরের মাংস মজ্জা সমস্ত কিছু তগস্তি মাংস প্রলয়ঞ্চ অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাম এই যে ডিটারমিনেশন এই যে বাধা এই বাধা প্রত্যেক জীবনের ক্ষেত্রে আমরা দেখি সেখানে এসে উপস্থিত হয় সেই জন্য আমাদের এই ক্লিবতা ক্লিবতা দূর করা প্রয়োজন এই যে মানুষের মধ্যে এই যে বিভিন্ন রূপ দুবিধা এসে উপস্থিত হয় যখনই কোনো সৎ কাজে এগিয়ে যায় কোনো ভালো কাজ করতে যায় যখন এসে উপস্থিত হয় তখন এই সমস্ত বাধা আসে এই বাধাগুলোকে নিরসন করাই হচ্ছে শ্রেষ্ঠ মনুষ্যত্বের পরিচয় সেই জন্য আমাদেরকে দৃঢ়তা আশিষ্ট বলিষ্ঠ দ্রবিষ্ট স্বামীজি বলছেন পটপনিষদে আপনারা এখানে পাঠ হয় শুনেছেন আশিষ্ট দৃঢ়িষ্ট বলিষ্ঠ যদি এই দৃঢ়তা না থাকে এই উদ্যম যদি না থাকে এই প্রচেষ্টা যদি না থাকে তবে আমাদের জীবন শুরুই বৃথা হয়ে যায় সেই জন্য তিনি বললেন সেই সঙ্গীতজ্ঞ তিনি বললেন যদি এটা গান হয় গানের প্রথম সাইপ হচ্ছে ক্লৈবং নাস্ম গমক পার্থ নৈতত্তয় উপপদ্ধতি ক্ষুদ্রং হৃদয়দ্রৌপল্যম ত্যাক্ততিষ্ট পরন্তপ ক্ষুদ্রং হৃদয় দুর্বলং হৃদয়ের যে দুর্বলতা দুর্বলতা আমাদের মধ্যে আছে যখনই কোনো সৎ কাজ করতে যায় ভালো কাজ করতে যায় বিভিন্ন রূপ দুর্বলতা বিভিন্ন রূপ বাধা আছে সেই বাধাগুলোর পিছনে থাকে আমাদের কোনো দুর্বলতা স্নেহবশত সেই রূপ আমরা দেখেছি অর্জুনের মনের মধ্যেও এই দুর্বলতা এসে উপস্থিত সেই দুর্বলতা বশত অর্জুন তিনি বলছেন কি তিনি সন্ন্যাস নিতে চায় এদেরকে মারার থেকে আমরাও বলি কি দরকার এদেরকে যদি মেরে রাজ্য ভোগ করতে হয় আত্মীয় স্বজন মামা শ্বশুর শ্বশুর গুরুজন গুরুদেব তাকে যদি মেরে রাজ্য ভোগ করতে হয় এর থেকে বরং সন্ন্যাস নেওয়াই ভালো সন্ন্যাস যদি একটি উপায় থাকে সন্ন্যাস নিয়ে নেওয়াই ভালো মনের মধ্যে অর্জুনের এই যে সংশয় সেই সংশয় নিরসন করছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ এই সন্ন্যাসেরও কি উপকারিতা সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সন্ন্যাসের কি প্রয়োজনীয়তা এবং কর্মের কি প্রয়োজনীয়তা সেটাও তিনি বলেছেন এই দুটোর মধ্যে এখন অর্জুনের মনের মধ্যে দুবিধা এসে উপস্থিত এ দুটির মধ্যে কোনটি আমার পক্ষে শ্রেয় কোনটি আমার পক্ষে শ্রেষ্ঠ সন্ন্যাসন কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশয় এ দুটোর মধ্যে একটি নিশ্চিত করে আমাকে বলুন সেগুলো আমরা দেখেছি এবং তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলেছেন তা সহজ যদি আমরা সামারি করি তার যদি সারাংশ করি আমরা দেখব আমাদের মনের মধ্যে শুধু যে কেবলমাত্র কর্মযোগ বা কর্মসন্ন্যাসের ক্ষেত্রে তা নয় আমাদের মধ্যে সন্ন্যাস এবং গৃহস্থের মধ্যে একে এখানে কর্মসন্ন্যাস বলতা সন্ন্যাস কর্মযোগ অর্থাৎ গার্হস্থ কর্মযোগ কর্মযোগ অর্থাৎ গার্হস্থ কর্মযোগ কি সেটা আমরা আলোচনা করেছি আমরা কর্ম করি সেই কর্ম করতে গিয়ে আমাদের মধ্যে তিনটি দুটো জিনিস সর্বদা বিদ্যমান থাকে একটা কর্তৃত্ব বুদ্ধি বা অহংকার আরেকটি হচ্ছে একটি কামনা বা বাসনা কোনো একটি কামনা নিয়েই আমরা যখন কর্মটি করি তার পিছনে একটি কামনা থাকে একটা কামনা থাকে এইটি করলে এইটি পাব এবং আমি যে আমি যে ব্যক্তি আমার যে একটা নিজস্বতা সেটাও বর্তমান থাকে অহংকার বোধটি থাকে আমি অমুক আমি এই যোগ্য আমার একটা কর্তৃত্ব বোধ আছে এই দুটোর সমার হচ্ছে আমরা তখন কর্মতে এগিয়ে যাই দুটোর যখন সমার হয় তখনই কর্ম হয় কর্তৃত্ববোধ এবং কামনা বাসনা কিন্তু কর্মযোগ কি সেখানে কর্তৃত্ববোধ থাকে কিন্তু কামনা থাকে না কর্তৃত্ব থাকবে আমিত্ব থাকবে আমি যে কে আমি এই কাজটি করছি এই বোধটি থাকবে কিন্তু কোনোরূপ কামনা থাকবে না এই যে কর্ম এইরূপ যে কর্ম সেটাকে আমরা বলছি কর্মযোগ অর্থাৎ আমাকে ভগবান এই সংসার দিয়েছে এই সমাজ দিয়েছে এই আত্মীয় স্বজন দিয়েছে তাদের প্রতি আমার যে কর্তব্য তাদের প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি পালন করব কিন্তু সেখানে আমার কোনোরূপ কামনা থাকবে না এই বুদ্ধিতে যদি আমরা কর্ম করতে পারি সেইটাকে এই বুদ্ধিটাকে দৃঢ় করার জন্য তারও বিভিন্ন উদাহরণ দিয়েছেন যেটা সম্ভব যদি আমরা ঈশ্বরীয় বুদ্ধিতে কর্ম করতে পারি সেটা আমরা আলোচনা করেছি যদি আমরা এর মধ্যে ঈশ্বরীয় বুদ্ধিতে কর্ম করতে পারি তখন সেটা খুব এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য হয় আমরা যদি কর্মটা করি সেই কর্মের মধ্যে যদি ঈশ্বরীয় বুদ্ধি দিয়ে দিতে পারি ঠাকুরের কথায় যদি একটু জাপ দিয়ে দিতে পারি ঈশ্বররূপী জাপ যদি দিয়ে দিতে পারি তখন ওই কর্মটা তখন আর কর্ম থাকে না তখন কর্মটা কর্মযোগে রূপান্তরিত সেই যে কর্মযোগী সেই যে গারস্থ মানুষটি এবং সন্ন্যাসীর যে মধ্যে কি পার্থক্য পার্থক্যটা কি সেখানে ভগবান দেখিয়েছেন যে এর পার্থক্য বিশেষ দুটো হচ্ছে আমরা যদি ন্যায়ের দিক দিয়ে ন্যায়শাস্ত্রের দিক দিয়ে আমরা আলোচনা করি ন্যায় বলছেন একটি হচ্ছে আরাধ উপকারক একটি হচ্ছে সান্নিপত্য উপকার এগুলো আমরা আগেও আলোচনা করেছিলাম একটি হচ্ছে আরাধ উপকারক একটি হচ্ছে সান্নিপত্য উপকারক আরাধ উপকারক কি যেটা হচ্ছে মেন কাজ আমি আজকে আজকে আমি একটি সুন্দর একটি কাজ করব আজকে কি আপনার ধরুন মনে করুন আপনার পরীক্ষা এক্সামিনেশন পরীক্ষা দিতে যাচ্ছেন এর আগের দিন উদাহরণ দিয়েছিলাম পূজার উদাহরণ দিয়েছিলাম পুজো করতে গেলে ধরুন আপনার পরীক্ষা কি জিওমেট্রি পরীক্ষা জ্যামিতি ম্যাথামেটিক্সের তখন কি করেন আগে থেকে ওই যে বক্স সমস্ত কিছু রেডি করে রাখেন পেন্সিলটা যদি না ঠিকমতো ছেলা থাকে সেটা ভালো করে আগে থেকে ছেলাই ঠেলাই করে সমস্ত কিছু স্কেল টেল সব ঠিক আছে কিনা রেডি কমপ্লিট কত কোটায় পরীক্ষা সাতটা সাতটাতে সাতটার আগে হয়তো আধ ঘন্টা লাগলো এই সমস্ত কিছু জিনিস পেনে কালি আছে কি না ভালো করে পুড়ে নিলেন যদি কালির বদলে ডট পেন হয় রিফিল ঠিক আছে কি না নিয়ে নিলেন এক্সট্রা আরেকটাও কয়েকটা দুটো লাগিয়ে নিলেন যদি দরকার পড়ে লিখে একটু দেখে নিলেন যে এটা ঠিকমতো লেখা যায় কিনা সমস্ত নিয়ে আপনি এসে উপস্থিত হলেন পরীক্ষার হলে সাতটা বাজলো শুরু করলেন এই যে আগের যে ক্রিয়াগুলো এগুলো হচ্ছে সান্নিপদ্য উপকার আগের ক্রিয়াগুলো হচ্ছে সান্নিপদ্য উপকার আর আরাধ উপকারকটা কি পরীক্ষাটা মেন কাজটি হচ্ছে আরাধ উপকার আর সান্নিপত্য উপকারক হচ্ছে সেটা হচ্ছে তার পরিপূরক বোথ আর রিলেটেড শাস্ত্রের ভাষায় বলছেন একে উপরের একে অপরের পরিপূরক একটির সাথে আরেকটি যুক্ত অর্থাৎ যদি সান্নিপত্য উপকারক যে ক্রিয়াটি আমি যদি না করতাম আরাধক ক্রিয়াটি আমার পক্ষে করা সম্ভব হতো না সান্নিপত্য উপকারকের উদ্দেশ্য কি চিত্ত শুদ্ধি আমরা যদি গারস্থ সংসার জীবনে থেকে নিজেকে যদি না চিত্তটা শুদ্ধ করতে পারি তবে এই যে আরাধপকারক ত্যাগের জীবন বা সন্ন্যাসের জীবনে যাওয়া সম্ভব নয় সন্ন্যাস জীবনে থেকে আমি যদি সংসারের চিন্তায় মুশকুল থাকে সংসারের চিন্তাতেই বদ্ধ থাকে তখন সে সন্ন্যাস জীবনের কোনো অর্থ নেই সেই জন্য প্রথমে প্রয়োজন কি নিজেকে উপযুক্ত করা সেই জন্য এই কর্মযোগটা হচ্ছে সান্নিপত্য উপকার আর সন্ন্যাস জীবনটা হচ্ছে আরাধ উপকার সেটাও দেখেছি আমরা সেখানে দু রকমের সন্ন্যাসের কথা বলেছেন একটা হচ্ছে বেদ্য সন্ন্যাস আর একটি হচ্ছেন বিবিদিশা সন্ন্যাস বেদ্য সন্ন্যাস কি যখন এর আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম তুলসীদাসের উদাহরণ দিয়েছিলাম শ্রীধর স্বামীর উদাহরণ দিয়েছিলাম তুলসীদাস দেখানোর চেষ্টা কর তুলসীদাস এই সমস্ত জীবনে আমরা দেখেছি এগুলো হচ্ছে বিদ্যক সন্ন্যাস যত হরেব বিরজে তত হরেব প্রব্রজে মানুষের মনের মধ্যে হঠাৎ একটি ত্যাগের ভাব এসে উপস্থিত শাস্ত্র সেই জন্য তাকে উৎপুল্ল করার জন্য বলছেন ইয়াত হরেপ প্রিয়জেত তৎ হরে প্রব্রজেত যখন মনের মধ্যে বৈরাগ্য এসে যায় এইরূপ বৈরাগ্য যখন দৃঢ় হয় তখন সন্ন্যাস জীবন শ্রেষ্ঠ সন্ন্যাস করা উচিত ইয়াত হরেব বিরজিত উচিতার্থে আমরা বিধিলিং প্রয়োগ করি যারা আপনারা সংস্কৃত ব্যাকরণ জানেন সেখানে খুব সুন্দর কথা বলেছেন যে সংস্কৃতের কি মাধুরতা তার কি অপূর্ব ব্যবহার আমরা বিধিলিং উচিতার্থে বিধিলিঙ্গ আপনারা হয়তো যারা বয়স্ক তারা সংস্কৃত পড়েছেন জানেন উচিত অর্ধে বিধিলিং ব্যবহার হয় ইয়াত হারে বিরজেত তৎ হারে প্রব্রজেত এই যে প্রব্রজেত বিরজেত এগুলো হচ্ছে বিধিলিঙ্গের উচিত অর্থ করা উচিত যখন মনের মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত সাথে সাথে ত্যাগের জীবনযাপন বা সন্ন্যাস নেওয়া উচিত সেই জন্য আমরা দেখেছি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই একের উপরে পরিপূরক শুধু পার্থক্য আমি যদি না সংযত হই ইয়াত সংযত এই জন্য তিনি বলছেন ইয়াত যদি সংযত না হয় তবে আমার কাছে এর কোনো এই সমস্ত যে উপদেশ বা জ্ঞান তার কোনো অর্থ আমরা লাভ করতে পারি না ইয়ক্ত কর্ম ফল ত্যাক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকিম এর আগের দিন এর আগের ক্লাসে আমরা এখানে অব্দি আলোচনা করেছিলাম অয়ুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে সমাহিত কর্মযোগে কর্মফল ত্যাগ করে আত্যন্তিক পরম শান্তি লাভ করেন তারা কারণ কি কর্ম ত্যাগ ফল ত্যাগ করে কর্মফল ত্যাগ করার উদ্দেশ্যকে কর্মফল ত্যাগ করার উদ্দেশ্য আর কিছু নয় কর্মফল ত্যাগ করার উদ্দেশ্য আমাদের মনের মধ্যে যে বৃত্তি যেগুলো আমরা বারে বারে বলেছি যোগীর ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা দেখেছি এই বৃত্তিগুলোকে আমরা বলছি চিত্তবৃত্তি যোগ চিত্তবৃত্তি নিরজ সেই বৃত্তিগুলো যদি শুদ্ধ হয় তখন আমরা শুদ্ধ চিন্তা করতে পারি আমরা শুদ্ধ হয়ে যাই আমরা পবিত্র হয়ে যাই আমাদের চিন্তা যদি শুদ্ধ হয় তখন কি সমস্ত কিছু শুদ্ধ দেখি পবিত্র দেখি মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে অন্যের দোষ না দেখতে হয় অন্যের দোষ কেন আমরা দেখি কারণ আমার মনের মধ্যে ময়লা আছে নোংরামি আছে সেই জন্য আমি অন্যের দোষ দেখি আমরা যখন বা ব্রহ্মচর্য জীবনের ক্ষেত্রে সেখানে প্রথম যে শপথ ব্রহ্মচারী জীবনের ক্ষেত্রে কিছু কিছু কিছু কর্তব্য বা দায়িত্ব থাকে যে নিয়মগুলো একজন ব্রহ্মচারীর পালন করা কর্তব্য আমাদের যে সমস্ত শাস্ত্র সেখানে তারা বলছেন মক্সিকা ভ্রণবুচ্ছন্তি মধু ভুঙ্ক্তেচ সর্বদা মক্সিকা বৃত্তিং বিবাহ মধুকর বৃদ্ধি অনুশ্চরামে মক্ষিকা ভ্রণমিচ্ছন্তি মৌমাছি এই যে মাছি বড় বড় মাছি সে কী করে ভ্রণমিচ্ছন্তি নোংরা জায়গাতে ঘুরে বেড়া আর মৌমাছি কি করে যেখানে মধু আছে সুন্দর ফুল সেই সমস্ত জায়গায় ঘুরে বেড়া মক্সিকা বৃত্তিং বিহায় এই যে মক্সিকা বৃত্তি মাছির বৃত্তি ত্যাগ করে মধুকর বৃত্তিং অনুশ্চরামে মাছির বৃত্তি ত্যাগ করে মৌমাছির বৃত্তি যাপন করা কর্তব্য এর কারণটি হচ্ছে আমার মনের মধ্যে যে শুদ্ধতা শুদ্ধতার যে প্রয়োজনীয়তা কি গুণাবলী সেটাই দেখানোর চেষ্টা করছেন ইয়ক্ত কর্ম ফলম ত্যাক্তা যদি এইভাবে মানুষটা শুদ্ধ হয় কর্ম করতে করতে সংসারে থাকতে থাকতে যদি শুদ্ধ হয় ইয়ক্ত কর্ম ফল ত্যাক্তা ইয়ক্ত মানে সংযত আত্মা সংযত কেবলমাত্র যে ইন্দ্রিয় সংযম নয় সাথে সাথে সমস্ত কিছু যে ইন্দ্রিয় সংযমও খুব গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসের সাথে সাথে ইন্দ্রিয় সংযমও খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর কথা যদি শাস্ত্র পড়েন এই গীতা পড়েন দেখবেন গীতার মধ্যে কি ধরবর শাস্ত্রের একদম সেই জন্য বলেন এটা হচ্ছে সর্বশাস্ত্রের সার বলছেন কাম হচ্ছে আমরা এগুলো এর আগে ক্লাসে আগে আমরা আলোচনা করেছি কাম হচ্ছে চোর কাম মানে কি আমরা যত সংযত করার চেষ্টা করি কামত বেগ এবং ভায়োদ্বয়েপ্তি কামনার যে বেগ সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন হয় কামনা বাসনা আমাদেরকে বদ্ধ করে এই কামনা কি কামনা চাষ তার খুব সুন্দর তর্ক করেছেন খুব সুন্দর যুক্তি দেখিয়েছেন কামনা হচ্ছে চোখ আর ক্রোধ হচ্ছে ডাকাত একটু চিন্তা করে কি সুন্দর চিন্তা করেছেন কামনা হচ্ছে চোখ আমার যখন কামনার বেগ আসে আমি তখন ওই কামনার বেগকে কন্ট্রোল করি কিভাবে কন্ট্রোল করি লোকভয় আমার একটা জিনিসের হঠাৎ একটা জিনিস নেওয়ার ইচ্ছা হলো একটা ভালো জিনিস পরে আছেন আপনি ওটাকে নেওয়ার ইচ্ছা হলো ওটার প্রতি আকৃষ্ট হলাম যে ছিনিয়ে নিলাম পাচ্ছি না কারণ কি ভয় আছে ওই ভয়টা কি লোক ভয় লোক আছে আমি যদি নিতে যাই ছিনায় ছিনিয়ে নিই দুটো চাপড় চার পাঁচজন সবাই যা আছে এতক্ষণ উপদেশ শুনছিলেন সবাই যেই ছিনাতে যাবেন কি করবেন সবাই উঠে পড়ে আচার্যের যে বকশিস বকশিস দিয়ে দেবেন তার ফলে কি এর পিছনে কি আছে একটি ভয় আছে কামনার পিছনে ভয় আছে কিন্তু সব থেকে বড় শত্রু কি ক্রোধ কামটা থেকে কি হয় ক্রোধ এসে উপস্থিত হয় সে ক্রোধকে বলছেন সেটা হচ্ছে মহৎ ভয় আমার ক্রোধ কি হয় রেগে যখন যায় সে কিন্তু এই লোকচক্ষুকে যখন রেগে গেছে মানুষটা যখন রেগে যায় ক্রোধান্বিত হয় কোনো ভয় কাজ করে না কোনো ভয় কাজ করে না কি করছেন না করছেন হিতায় জ্ঞান নেয় রাগ রাগ চণ্ডাল সমান সেই জন্য বলছেন কাম হচ্ছে চোরের সমান ক্রোধ হচ্ছে ডাকাতের সমান সেই জন্য বলছেন যুক্ত কর্ম ফলং ত্যাগতা যদি সংযত না হয় তবে কর্মফল ত্যাগ করা সম্ভব নয় কর্মফল অর্থাৎ কামনা ত্যাগ করা সম্ভব নয় যুক্ত অর্থাৎ সংযত আমি যদি সংযত না হই সংযতর উপায় কি কর্মযোগ সংযত হওয়ার উপায় কি কর্মযোগ সংসারে কর্ম করতে করতে নিজেকে নিজের যে কামনা বাসনাগুলো ঠাকুরের কথায় আমরা যদি দেখি ঠাকুরের কথায় কামনাগুলো ছোট ছোট যে কামনা সেটা পূরণ করে নিতে হবে ছোট ছোট যে কামনা বাসনাগুলো আছে সেগুলোকে পূরণ করে নিতে হবে ধীরে ধীরে পূরণ করে কী হয় তার যে অসারতা সেই জন্য গারস্থ জীবনের সম্পর্কে বলছেন ঠাকুরও বলেছেন কর্ম এবং উপলব্ধি দেখুন কথামৃতে বলেছেন এগুলো শাস্ত্রের কথা একদম উচ্চ তত্ত্বের কথা কর্মের কর্ম এবং সাথে সাথে উপলব্ধি কর্ম করছি সাথে সাথে যে জ্ঞানটা আমি যে এই কাজটি করছি কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে সেই জন্য বলছেন কর্ম এবং অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট অভিজ্ঞতা যদি না আসে তখন কর্মটা কি হয়ে যায় সেটা বন্ধনের কারণ হয়ে যায় যদি অভিজ্ঞতা হয় তখন কি হয় আমি প্রকৃত সত্তা উপলব্ধি করতে পারি ধারণা করতে পারি বুঝতে পারি সেই জন্য ঠাকুর বারে বারে বলছেন ঠাকুর বলছেন আমরা খাওয়ার ইচ্ছা হয়েছে আমরাটা খেলাম মুখের মধ্যে এদিক ওদিক দিলাম থো করে ফেলে দিলাম এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট সেটা সংযম সংযমের মাধ্যমে সম্ভব তখন কি হয় তখন ওই কর্মইটা কর্মই শান্তিম আপনতি নৈষ্টিকম তখন ওটাই শান্তির উপকারী হয়ে যায় তখন আর ওর কোনো পার্থক্য থাকে না তখন সাংখ্য যোগে পৃথক বালা প্রবর্তন্তি না পণ্ডিতা এগুলো আমরা আগেও আলোচনা করেছি তখন সাংখ্য যোগের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না পার্থক্য থাকে যারা বালা যাদের জ্ঞান এখনো হয়নি যারা বাচ্চা সাংখ্য সাংখ্যযোগ পৃথক বালা পৃথক কারা দেখে বালা বাচ্চা ছেলেরা দেখে সাংখ্য এবং যোগের মধ্যে গারস্থ এবং সন্ন্যাসের মধ্যে পৃথক দেখে বাচ্চা ছেলেরা সাংখ্যযোগ পৃথক বালা প্রবর্ধন্তী ন পণ্ডিতা পণ্ডিতা ন প্রবর্ধন্তী পণ্ডিতরা বলেন না প্রবর্ধন্তী না পণ্ডিতা এতই সাংখ্যৈচ যোগৈচ কর্মযোগ বিশিষ্যতে ফলে কি আমরা দেখলাম কি অর্থাৎ এটারও পরিপূরক ও সংসার জীবন বা কর্মযোগ এই সন্ন্যাস জীবনের পরিপূরক যেটাকে আমরা বললাম সাধন পত্র প্রকار ফলে কি আমরা যদি দেখি আমরা যখন ধীরে ধীরে আলটিমেট কি আলটিমেট ত্যাগ শূন্যেসি আলটিমেট যখন আমরা ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতা হয় জ্ঞান হয় আমরা যখন বুঝতে পারি তখন কি হয় সর্বকর্মানি মনন সে সেজন বলেন সর্বকর্মানি মনসা সংনশ্বাসে সুখং বসে নবদ্বারে পুরে দেহে নৈব কুরবন নকারায়ণ সর্বকর্মানি শুধু যে কেবলমাত্র সমস্ত কর্ম যখন মানুষটা জেনে গিয়েছেন জীবনের উদ্দেশ্য কি জেনে গিয়েছেন যখন কর্ম করেই যাচ্ছেন কর্মের আর কোনো প্রয়োজন নেই সর্বকর্মানি মনসা যে কেবলমাত্র যে কর্ম ত্যাগ করছি তা নয় কর্মের সাথে সাথে মনসা মনেও সে চিন্তা নেয় আমি ভালো পড়ব এখন অনেকে আসে অনেকে এসে চাকরি বাকরি করছেন তারপর আমার হঠাৎ ইচ্ছা হলো ছেলেটা আইএস হয়ে গেল ছেলেটা আইএস হয়ে গেল বা ছেলেটা বড় অফিসার হয়ে গেল পড়াশোনা করে আমি যদি একটু পড়তাম মনের মধ্যে একটা দোটানা ভাব মনের মধ্যে একটা অশান্তি সেই জন্য বলেছেন সর্বকর্মাণি মনসা শুধু কেবলমাত্র সর্বকর্ম নয় সাথে সাথে মনেও যদি না ওই বৃত্তি আসে সঙ্গ স্বাস্থ্যে সুখম বসে আমরা যদি এইভাবে ত্যাগ করতে পারি এইভাবে যদি ত্যাগ করতে পারি তখন কি হয় সুখে বাস করতে পারে সুখে কীরকম বাস করে নবদ্বারে পুরে দেহে নৈব পূর্বণ্যকারায়ণ নবদ্বারে খুব সুন্দর এখানে এখানে শঙ্করাচার্য খুব সুন্দরভাবে এই শ্লোকটিকে আলোচনা করেছেন খুব সুন্দরভাবে নবদ্বারে পুরে দেহে তিনি নবদ্বার বিশিষ্ট দেহে আছেন যাকে আমরা বলি জীবাত্মা জীবাত্মা কোথায় আছেন আমাদের মধ্যে যে নবদ্বার নবদ্বার মানে নয়টি দ্বার দুটো চা দুটো চক্ষু দুটো নাসা দুটো কান তিন দুগ্নে ছয় মুখ সাত নিচের দুটি দ্বার সাত দু নয় নবদ্বারে পুরে দে এই দ্বারের মধ্যে কে আছেন সেখানে অনেক পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় অন্যান্য বার্তিকাররা সেটা তারাও আরও অন্যভাবে বলছেন এই নবদ্বার বিশিষ্ট দেহে তিনি থাকেন শাস্ত্র বলছেন কি সুন্দর কথা এগুলো হচ্ছে এক একটা সুন্দর সুন্দর কথা বৃহদারণ্য উপনিষদ বলছেন লীলায় লীলায়তিব তিনি যেন ধ্যানরত কি সুন্দর কথা দেখুন লীলায়া লীলায়াতিব তিনি কিরকম আছেন তিনি আছেন হৃদয় গুহার মধ্যে তার স্বরূপ কি ধ্যায়তীব তিনি যেন ধ্যানরত লীলায়তীব তিনি যেন কোথাও গমন করছেন যেতে প্রস্তুত আমার হৃদয়ের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে আত্মার যে গুণ সেই জন্য তিনি বলছেন আত্মা তিনি তার স্বরূপকে ধ্যায়াতীব লীলায়াতীব অবিকার্যম তার স্বরূপকে অবিকার্যম অয়ম উচ্চতে শরীরস্য ন করতি ন লিপতে ধ্যায়াতীব লীলায়াতিব ইতি চ শ্রুতে শ্রুতি শাস্ত্রে বলছেন শাস্ত্রে বলছেন তিনি যেন ধ্যানরত যখন জপ করবেন ধ্যান করবেন চিন্তা করবেন ভগবান বলে দিয়েছেন গুরুদেব বলে দিয়েছেন আমার তোমার হৃদয়ে হৃদয় হচ্ছে ডঙ্কা আমার স্থান হৃদয় গুহায় তার ধ্যান করবে হৃদয় গুহায় ধ্যান করবেন কীরকম তিনি যেন ধ্যানরত দেখুন কি সুন্দর একটা পেয়ে গেলেন শাস্ত্র বলছেন ধ্যাতিব তাকে যদি দেখতে চেষ্টা করেন দেখতে চেষ্টা করুন তিনি যেন ধ্যানরত ন কর্তৃত্ব ন কর্মানি লোকস্ব সৃজতি প্রভু ন কর্ম ফলসংযোগং স্বভাবস্তু প্রবর্ততে না কর্তৃত্বম তার কোনো কর্তৃত্ব নেই তিনি কিছুই করেন না না কর্তৃত্বম না কর্মানি তার কোনো কর্মও নেই তার কোনো বাধ্যবাধকতা নেই তার কিছু কিছু কোনো কিছুর প্রয়োজন নেই লোকস্ব সৃজতি প্রভু প্রভু যে আত্মা তার কর্তৃত্ব কর্ম সকল তিনি কোনো কিছুই সৃজন করেন না কোনো কর্তৃত্বও সৃজন করেন না কোনো কর্মফলেও সৃজন করেন না না কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে তবে এই সমস্ত কর্ম কে করছেন স্বভাবস্তু স্বভাব স্বভাব কথাটির অর্থ কি স্বভাব কথাটির অর্থ হচ্ছে প্রকৃতি মায়া যাকে আমরা বলি সা প্রকৃতি তিনি হচ্ছেন প্রকৃতি ব্রহ্ম তার সম্পর্কে ঠাকুরের দৃষ্টান্ত আমরা দিয়েছি তিনি কি তিনি হচ্ছেন তিনি তিনি একজন নিশ্চুপ তিনি হচ্ছেন বড় বাড়িতে যে সমস্ত বাড়িতে যেমন বিবাহ বাসরে সংসারে সাংখ্যের পুরুষ সম্বন্ধে ঠাকুর বলছেন সাংখ্যের পুরুষ তিনি হচ্ছেন সাংখ্যের পুরুষ কথামৃতে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে ঠাকুরের কথাগুলো আমরা যদি কথামৃত পড়ি কথামৃতের যে সুন্দর সুন্দর কথাগুলো সেগুলো আমরা এমনি সাধারণ দৃষ্টিতে পড়ি সাংখ্যের পুরুষ আমরা কিছুই জানি না সাংখ্যের পুরুষকে সাংখ্যের পুরুষ হচ্ছে তিনি কি করেন যজ্ঞ যজ্ঞ বাড়িতে ঠাকুর খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এগুলো আলোচ আগের দিন আলোচনা করেছিলাম যজ্ঞ বাড়িতে তিনি যেন কর্তার সমান কর্তা কর্তা কি করেন যজ্ঞ বাড়িতে শুধু তিনি শুধু তামাক সেবন করেন ঠাকুরকে সব দেখতেন যেখানে যেতেন কে কি করছেন দেখছেন আরে দৃষ্টি দেখুন আমরা দেখি কি দেখবেন যজ্ঞ বাড়িতে গিয়েছেন কর বাড়িতে যজ্ঞ হচ্ছে যজ্ঞ বাড়িতে গিয়ে দেখছেন কর্তা একটু দূরে একটা খাটের উপর বসে শুধু তামাক খাচ্ছে আর গিন্নি মাঝে মাঝে আসছে এসে জিজ্ঞাসা করছেন যে এটা করব এর বাড়িতে কিছু পাঠাতে হবে এই এসছে ওর জন্য ব্যবস্থা করছি তখন কি করে কর্তা কেবলমাত্র হুঁ দেয় আর সমস্ত কিছু কে করে গিন্নি করে বেশিরভাগ এখানে গিন্নিরা আছে বলে বোঝানোর প্রয়োজন নেই কর্তাদের কি কর্তব্য এবং গিন্নিদের কি কর্তব্য ফলে কি সেখানে আমরা দেখছি গিন্নির গিন্নি অর্থাৎ প্রকৃতি গিন্নি অর্থাৎ প্রকৃতি বা মায়া প্রকৃতি বা মায় সমস্ত কিছু করছেন সেই জন্য বলছেন মায়া দক্ষিণ প্রকৃতি সুয়াতে সচরাচরম এই গীতাতে বলছেন সমস্ত কিছুর পিছনে পুরুষ এবং প্রকৃতি পুরুষ এবং প্রকৃতির এই যে সাম্য অবস্থা তাতেই সমস্ত কিছু সৃষ্টি হয় পুরুষও থাকে প্রকৃতিও থাকে পুরুষ একদম তিনি কি যেন একদম চুপচাপ ধীর স্থির তিনি যেন কিরকম শাস্ত্রের ভাষায় আমরা পড়লাম গীতাতে বলছেন তিনি যেন ধ্যাতিব এইটা কথাটা মনে রাখবেন তিনি যেন ধ্যাতিব লীলায়াতিব তিনি যেন ধ্যানরত আমার হৃদয় গয় যিনি আছেন তিনি যেন ধ্যানরত তিনি যেন লীলায়াতিব তিনি যেন গমনশীল কঠোপনিষদে বলছেন তং দুর্দর্শম গুহায়তম গরিষ্ঠম অনুপ্রমাণম তিনি হৃদয় গুহায় আছে তিনি দূরদর্শন আরও বিভিন্ন শাস্ত্রে আছে মুন্ডক গোপনিষদে আছে মুঞ্চিত এব মঞ্চিতা মুঞ্চ ঘাস শ্যামা ঘাসের উপরের ডগটা যদি উঠাতে হয় কি করতে হয় যদি তেড়ে লন তাহলে কিন্তু উঠাতে পারবেন না তখন কি হয় পাতাটা ছিঁড়ে যায় ধীরে ধীরে আস্তে আস্তে মঞ্চিতায় বয়সিকা শুদ্ধানন্দজি মহারাজ এবং অদ্ভুতানন্দজি স্বামী তারা এখন যে পুরনো যে রামকৃষ্ণ মিশন মিশন অফিস এই মিশন অফিসের দোতলায় থাকতেন মন্দিরের সামনে যে মিশন অফিস মঠে একজন পণ্ডিত এসছেন তিনি শাস্ত্র ব্যাখ্যা করছেন শাস্ত্রের তত্ত্ব আলোচনা করছেন সেখানে গিয়ে উপস্থিত উপস্থিত স্বামী তুরিয়া স্বামী অদ্ভুতানন্দজি এবং শুদ্ধানন্দজি শুদ্ধানন্দজি সেবক অদ্ভুতানন্দজির মহারাজকে নিয়ে গেছেন পণ্ডিতজি এসছেন শাস্ত্র ব্যাখ্যা করতে তখন তিনি ব্যাখ্যা করছেন মঞ্চিত এব ইসি কাম মানুষের এই যে সেই তত্ত্বকে উপলব্ধি করতে হলে কত যত্ন সহকারে ধীরে ধীরে আস্তে আস্তে বুদ্ধি যদি এদিক ওদিক যায় মনের মধ্যে চিন্তা যদি এদিক ওদিক আসে এই উচ্চতত্ত্ব ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য মঞ্চিত ঘাস শ্যামা ঘাস যেরকম আস্তে আস্তে উপরে ডগটিকে আস্তে আস্তে উঠাতে হয় সেই রকম এই আত্মতত্ত্ব অনুধাবন করতে হয় মহারাজ শুনেছেন রাত্রিবেলা সুধীর বারে বারে ডাকছেন সুধীর সুধীর মা শুদ্ধানন্দ যে এসে পৌঁছতে মহারাজ পণ্ডিত ঠিক বলেছে মহারাজ ঘুমে পড়ল আবার কিছুক্ষণ পরে সুধীর পণ্ডিত ঠিক বলেছে মঞ্চিত এব ইশিকাং ফলে কি তিনি কীরকম তিনি যজ্ঞবাড়ির কর্তার মতো তিনি হচ্ছেন সাংখ্যের পুরুষ তবে অনেকে আবার তত্ত্বজ্ঞানীর যে যারা তত্ত্বজ্ঞানী যখন মানুষ জ্ঞান উপলব্ধি করে যখন জ্ঞানে আরোহণে পৌঁছে যায় তখন আমাদের মনের মধ্যে কি তখন আমাদের শরীরটাকে শরীরটা যখন আমাদের মধ্যে জ্ঞান এসে যায় শরীরের আর কোনো প্রয়োজন নেই তবুও শরীরটাই থাকে শরীরটি থাকে কারণ কি সংস্কার বসত আমাদের অনেক সময় মনের মধ্যে জিজ্ঞাসা এসে উপস্থিত যে আমরা এই মানুষটিকে সারা জীবন ধরে দেখলাম যে এত সুন্দর জীবন এত অদ্ভুত জীবন অপূর্ব জীবন এত উচ্চদরের সাধু এত সুন্দর জীবন কিন্তু শেষ জীবনে কি কষ্ট তখন যেন আমাদের মধ্যে একটা সংশয় এসে উপস্থিত সংশয় নিরসন করছেন ঠাকুর ঠাকুর বলছেন যতক্ষণ না আপনার এই সংস্কার যে সংস্কার বস্তুটা আপনি জীবন ধারণ করেছেন আমাদের এই যে জীবনটার পিছনে সংস্কার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এই গীতাতে দেখব সেখানে আমরা যখন কর্ম করি আমরা যা কিছু কর্ম করি তার তিনটি ফল আমরা স্থাপন করি একটাকে আমরা বলি পারব্ধ কর্ম আরেকটা বলি সঞ্চিত কর্ম আরেকটি বলি ক্রিয়মান কর্ম আপনি যতই নাচানাচি করুন কর্মফল আপনাকে পেতেই হবে আপনি এ জীবনে ভালোভাবে কাটিয়ে দিলেন কিন্তু অনেক অনিষ্ট করে গেছেন আপনাকে ভোগ করতেই হবে ওই শরীর আপনাকে ভোগ করাবেই ফলে কি সেই জন্য যদি আমরা দেখি ঠাকুরের কথা যদি আমরা ধরে নেই শাস্ত্রের কথা যদি আমরা ধরে নেই যে সাধু তিনি হচ্ছেন জীবনমুক্ত সুখপ্রাপ্তি হেতবে জন্মধারণম তিনি জীবনমুক্ত এই জীবনেই তিনি মুক্তি লাভ করবেন এই জীবনে যদি মুক্তি লাভ করতে হয় যা কিছু কর্ম পূর্বপূর্ব জন্মের যে কর্ম সেটা আমাদেরকে ভোগ করতেই হবে সেই জন্য ঠাকুর বলছেন তার প্রমাণ দিয়েছেন কীরকম নারকেল যেন নারকেলটা শুকনো হয়ে গেলে যখন একদম যে তার যে শ্বাসটা শ্বাসটা একদম শুকিয়ে যায় কিন্তু একটা জায়গায় একটু লেগে থাকে কি সুন্দর দৃষ্টান্ত আমরা নারকেল ফাটাই দেখেন ঠাকুরও নারকেল দেখেছেন দেখে তার কি অভিজ্ঞতা ওই ফোঁপর একটু লেগে থাকে ওই লেগে থাকাটাই হচ্ছে পারব্ধ কর্মের ফল পারব্ধ কর্মের ফল হিসাবে ওই লেগে আছে মুক্ত জীবন জীবনে মুক্তি লাভ তিনি জীবনে যা কিছু সার্থকতার অন্তিম স্টেজে পৌঁছে গিয়েছেন কিন্তু এখনও শরীরটি আছে এখনো কষ্ট ভোগ করে যাচ্ছেন কারণ হচ্ছে ওই পারব্ধ কর্মের ফল সেই জন্য তিনি বলছেন ঘটাদিনাম কপলাদ দ্রব্যেশু গুণকর্মণ তেসু জাতিশ্চ সম্বন্ধ সমবায় প্রকৃতিত এগুলো আমি অনেক দিক থেকে বিভিন্নভাবে আমি আপনাদের মধ্যে একটি ধারণা পোষণ করার চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্যের মধ্যে কি আছে এখানে দু রকমের সম্বন্ধ আমাদের যদি আমরা শাস্ত্র পড়ি শাস্ত্র আমাদেরকে যে অদ্বৈত যে ফিলজফি অদ্বৈত যে তত্ত্ব সেটাকে আমরা যদি ধারণা করতে পারি অদ্বৈত অর্থাৎ যেখানে কোনো দ্বিতীয় নেই একই সত্তা তারা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে সূর্যের দৃষ্টান্ত দিয়েছেন সূর্য কি হয় সূর্যের যে প্রতিবিম্ব সেটা গঙ্গার জলেও পড়ে সেটা পেচ্ছাপের মধ্যেও পড়ে সেটা মদের বোতলের মধ্যেও পড়ে ফলে এই যে সূর্য সূর্য কোনোদিন ওই যে দর্পণের যার দ্বারা বদ্ধ তার দ্বারা সে অশুদ্ধ হয় না সূর্য সূর্যেরই থাকে কিন্তু আমাদের সাধারণ দৃষ্টিতে কি মনে হয় আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় আমরা বদ্ধ হয়ে যায় এই জন্য এই পরের শ্লোকে তিনি বলছেন খুব সুন্দর কথাগুলো বলছেন যে শনি চৈব সপাকে চ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনে শনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে নে ব্রাহ্মণ গরু হাতি কুকুর চণ্ডাল সব সমান দেখে শোনেই চৈব সপাকে চ সপাক অর্থাৎ চণ্ডাল শুনি অর্থাৎ কুকুর সমস্ত কিছুর মধ্যে সমান দেখেন যদি আমি আমার আত্মস্বরূপ জানতে পারি আত্মসত্তা উপলব্ধি করতে পারে আত্মার প্রকৃত যে স্বরূপ সেটা যদি জানতে পারে যে আত্মার কোনো কর্তৃত্ব নেই কারিত্ব নেই তিনি কোনো কিছুর দ্বারা বদ্ধ হয় না কিন্তু আমরা তাকে একটা একটা দেহের মধ্যে সীমাবদ্ধ করতে থাকে আমি এর মধ্যে যে আত্মা আছে সে হচ্ছে অমুকের আত্মা ওর মধ্যে যে আত্মা আছে সে অমুকের আত্মা গঙ্গা জলের মধ্যে যে সূর্য আছে গঙ্গা জলের সূর্য মাটির কলসিতে যে সূর্য আছে মাটির কলসির সূর্য সুরার মধ্যে যে সূর্য আছে সুরাবস্থিত সূর্য তাহলে এই যে দুটোর মধ্যে এগুলো দেখুন খুব সুন্দর কথা এগুলো ন্যায়ের দিক থেকে আমরা কি বলছি এখানে একটা সমবায় সম্বন্ধ করেছি সমবায় করেছে এই যে সমবায় আজকে আমরা ব্যবহার করি শাস্ত্রের কথা ন্যায়ের কথা যখন দুটো জিনিস সম্মিলিত হয় সেটা আমরা সমবায় করি আমি কি করছি আমার মধ্যে যে আত্মা আছে এবং আমি যে দেহ সেটাকে একাকার করে ফেলেছি তার মধ্যে সমবায় সম্বন্ধ করেছে আমার মধ্যে যে আত্মা তাকে আমি কি করেছি একটা দেহের রূপ দিয়ে তার মধ্যে একাকার করার চেষ্টা করেছি ফলে কি এই সম্বন্ধের কোনো অস্তিত্ব নেই বেদান্ত শাস্ত্রে সে যেন বলছেন এখানে নৈয়ায়িকরা তারা বলছেন এই সমবায়ের কিছু সম্বন্ধ আছে সেই সমবায় কারণ কি নয়াকরা বলে থাকেন দেখুন কি সুন্দর সুন্দর কথাগুলো সংস্কৃতি আছে যে জ্ঞান সুখ অবয়বায়বিন জ্ঞাতি ব্যক্ত গুণাগুণীন ক্রিয়া ক্রিয়াবিৎবত দ্রব্য বিশেষাশ্চ ইয়া সম্বন্ধ সমবায় সমবায়ত্বম নিত্য সিদ্ধত্বম সমবায় যে সম্বন্ধ সেটা নিত্য সিদ্ধ নৈয়াগরা বলেন যে জ্ঞান সুখ দুঃখ ইচ্ছা দেশ যত্ন ধর্ম অধর্ম সংস্কার সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ এই চতুর্দশ গুণ আত্মার মধ্যে বিদ্যমান আমরা দুটো দিক দিয়ে দেখছি একটি নৈয়ায়িকের দৃষ্টিতে তারা বলছেন এর মধ্যে এর সম্বন্ধ আছে এই সমস্ত গুণগুলো তার মধ্যে আছে সেই জন্য তারা স্বীকার করে দেহেরও একটা ইম্পর্টেন্স দেহেরও একটি প্রয়োজনীয়তা কিন্তু যারা বেদান্তিক অদ্বৈতবাদীরা তারা বলেন অদ্বৈতবাদীরা বলেন না এটা সম্ভব নয় কারণ কি আমি যখন একটা কি সুন্দর দৃষ্টান্ত একটু যদি চিন্তা চিন্তা করার চেষ্টা করুন আমি যখন একটা রশ্মিতে সর্প আবেশ করি একটা রশ্মি একটা দড়িতে দড়িটাকে আমি ভাবলাম সাপ এটাকে যেই সাপ ভেবে আমি কি করলাম আমার মধ্যে একটা রিয়েকশান হল ফলে আমি ওর মধ্যে একটা আবেশ করছি একটি অধ্যারোপ শাস্ত্রের ভাষায় বলছেন একটা অধ্যারোপ করছেন আরোপ করছি অধি আরোপ অধ্যারোপ আমি ওর উপর এই যে দড়িটার উপরে একটা আরোপ করলাম কি সর্প তার থেকে আমার একটা সর্পের একটা ভীতি এসে উপস্থিত ফলে এই যে ভীতি ফলে এখানে আমি দেখলাম সর্প এবং এই যে দড়ি দুটোর মধ্যে সমবায় হয়ে আমার মধ্যে একটা বিকট জ্ঞান উপস্থিত হলো আমার মধ্যে একটা কাঁপুনি ভয় চিৎকার চেঁচামেচি বিভিন্ন রূপ একটা ক্রিয়া করলাম ফলে কি এই যে যখন আমরা দুটো জিনিসের সমবায় করি তখন এই জিনিসগুলো আসার সম্ভাবনা বেদান্তীরা তারা সেই জন্য তারা স্বীকার করেন না আত্মার কোনো সমবায় সম্বন্ধ আছে বলে তারা বলেন আত্মা সেই জন্য তিনি বলছেন পরের শ্লোকে ভগবান বলছেন ন কর্তৃত্ব ন কর্মার লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে তার মধ্যে কোনো কর্তৃত্ব নেই কারয়িত্বও নেই তার মধ্যে কোনো কর্মফল নেই না দতে কস্যচিত পাপম না চাইব সুকৃতম বিভু তিনি যে আত্মা তার মধ্যে কোনো সুকৃতিও নেই আবার বা কারো সুকৃতি বলে তিনি যে সুকৃতি সম্পন্ন হয় তাও নয় না বৃতং জ্ঞানম তেন মুহন্তি যত্নব অজ্ঞানের দ্বারা বিবেক জ্ঞান আচ্ছন্ন সেই জন্য জীবগণ তারা মোহ প্রাপ্ত হয় আমরা অর্থাৎ কি দেখলাম আমাদের যে সমস্ত কর্ম আমরা যা কিছু কর্ম করি সেই কর্ম যিনি অন্তরে আছেন যাকে আমরা জীবাত্মা বলি যাকে আমরা বলছি এখানে বলছেন বিভু সেই বিভু তার দ্বারা কোনোভাবে বদ্ধ হয় না যে বিভু বা আত্মা নাদত্তে কস্যচিৎ পাপং তাকে পাপেও পাপ করলেও তাকে কোনোভাবে আক্রান্ত করা যায় না বা সুকৃত বা সুখ কাজ করলে তার দ্বারাও তিনি কোনোভাবে বদ্ধ হয় না তবে এখন জিজ্ঞাসা অনেকে বলেন ঠাকুরের সম্পর্কে ধরুন ঠাকুরের সম্পর্কে বলতেন যে ঠাকুর তিনি ভক্তের পাপ নিজের শরীরে ধারণ করেছিলেন এক্ষুনি আপনি বললেন যে আত্মা যে পরমাত্মা যাকে ঈশ্বর বলছি তিনি কারো পাপ নেন না আবার ঠাকুরের সম্পর্কে আমরা বলছি তো এটা এটা পরের ক্লাসে ছটাও বাজে পরের ক্লাসে আমরা আলোচনা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি Thank you.